কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে শুরু থেকে আমি কিন্তু একটাই জিনিস বারবার বলছি names never happen at random প্রত্যেকটা নামের একটা কারণ আছে মনোহর পুকুর রোডের পেছনে রয়েছে মনোহর ডাকাতের গল্প বাগবাজারে একটা বাগ মানে বাগান ছিল পেরিন সাহেবের আচ্ছা কিন্তু টলিগঞ্জের কেসটা কি রিওয়াইন্ড হোক তাহলে অরিজিনাল নামটা দিয়ে শুরু করি এখন যেটা টলিগঞ্জ টালিগঞ্জ নয় টলিগঞ্জ সেটার পুরনো নাম ছিল রসা পাগলা এরম বিচিত্র নাম কেন দুটো থিওরি আছে প্রথম যে ওখানে একটি গ্রাম ছিল যেখানে এক বাবার আশ্রম ছিল এবং সেই বাবার নাম ছিল রসা পাগলা যেমন ভবা পাগলা তেমন অন্য থিওরিটা কিঞ্চিত ভয়ঙ্কর আঠেরোশো সাতচল্লিশের আগে আমাদের এখানে একটি মাত্র মেন্টাল অ্যাসাইলম ছিল যেটা নাকি ছিল রসা রোড মানে আজকের দেশপ্রাণ শাসমল রোডে সেখান থেকে এটা শিফট হয়ে চলে আসে হেস্টিংসে এবং সেই নতুন পাগলাগারদের বিল্ডিংটাকে আপনি চেনেন as PTS police training school পাগলা গারদ থেকে রসা পাগলা পুরনো নাম তো হলো এবার নতুন নামের কেসটা কি কলকাতার মধ্যে দিয়ে যে আদি গঙ্গা বয়ে যাচ্ছে যদিও আজকাল খুব একটা বয় না পিছিরি কালো জল আর গন্ধ সে যাই হোক এই আদি গঙ্গারও কিন্তু অন্য নাম ছিল কলকাতা মানে তো তিনটে গ্রাম কলিকাতা সুতানুটি এবং গোবিন্দপুর তো সেই গোবিন্দপুরের সাদার্ন বর্ডার ছিল এই আদি গঙ্গা এবার গঙ্গার কোর্স পাল্টে যখন আদি গঙ্গা এইটুকু হয়ে গেল তখন তার নাম হলো গোবিন্দপুর ক্রিক বা গোবিন্দপুরের খাঁড়ি তার নাম পাল্টে হয়ে গেল সুরমানস কানাল যখন East India company John Surman এই খাঁড়ির পাশে বসবাস শুরু করলেন এই জন সুরমানই কিন্তু সতেরোশো পনেরোতে দিল্লি গিয়ে অরঙ্গজেবের নাতির ছেলে মোগল সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি ফরমান জোগাড় করে আনেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার জন্য কোনো ট্যাক্স দেবে না ডালহাউজিতে জোব চার্নকের কবরের পাশেই আছে ডক্টর উইলিয়াম হ্যামিল্টনের কবর তিনি এই জন সুরমানের সঙ্গে সতেরোশো পনেরোয় দিল্লি গেছিলেন টু পঞ্চাশ বছর পরে পাঁচ ঘাটের জল খেয়ে কলকাতায় হাজির হলেন ক্যাপ্টেন উইলিয়াম টলি যেমন তেমন মানুষ না আর্মি ইঞ্জিনিয়ার সতেরোশো পঁচাত্তর সালে উইলিয়াম টলি তখন মেজর কোম্পানিকে একটা প্রপোজাল দিলেন সোরমান্স নালাকে তিনি কেটে আরো গভীর করতে চান যাতে মাল নিয়ে বড় বড় জাহাজ সোজা গড়িয়া পর্যন্ত চলে যেতে পারে এর বিনিময়ে টলি কি পাবেন সেই সমস্ত জাহাজের কাছ থেকে টোল কালেক্ট করার অধিকার কোম্পানি রাজি হলো আর ব্যাস সুরমন্স নালা হয়ে গেল টলি কানাল গোটা এরিয়া আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো উইলিয়াম টলি সেখানে একটি বাজারও বসালেন এবং সেটার নাম হলো you guessed it Tollygunge major Tolly যে বাড়িতে থাকতেন সে বাড়িটাও বোধ আপনি চেনেন বাড়িটা উনি নিয়েছিলেন হেস্টিংস এর কাছ থেকে বাড়ির নাম বেলভেডিয়া আজকের ন্যাশনাল লাইব্রেরি কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dwip